بسم الله الرحمن الرحيم বেজেছে দামামা শুরু হয়েছে লড়াই আকাশ বাতাস কাঁপিয়ে যুদ্ধ চলছে দুপক্ষে এক পক্ষে যান বাজি রেখে লড়ছে আল্লাহর সেনানীরা আর অপর পক্ষে লড়ছে শয়তানের অনুগামী কাফের শক্তি সন্ত্রাস নির্মূলের মিথ্যে অজুহাতে ইন্দো মার্কিন সেনাদল আজ হামলা চালিয়েছে ইসলামের দুর্জয় ঘাটি আফগানিস্তানে বীর মুজাহিদ ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী আখ্যায়িত করে পাশ্চাত্য অপশক্তি তার জিহাদি তৎপরতাকে স্তব্ধ করে দিয়ে নিজেদের অনিবার্য পতন ঠেকাতে আজ চূড়ান্ত আঘাত এনেছে অথচ কি অপরাধ ওসামার ওসামার অপরাধ হচ্ছে তিনি ফিলিস্তিনিদের স্বাধীনতা চান তিনি মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা ইহুদিদের নাপাক হাত থেকে মুক্ত করতে চান তার অপরাধ হচ্ছে তিনি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের পদস্পর্শধন্য পবিত্র ভূমিতে আমেরিকান সৈন্যদের অবস্থান বরদাস্ত করতে চান না তার অপরাধ হচ্ছে তিনি ইসলামী রাষ্ট্র আফগানিস্তানকে পুনর্গঠন ও শক্তিশালী করতে চান তিনি চান সৌদি আরব সহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো প্রকৃত ইসলামী রাষ্ট্রে পরিণত হোক অবসান ঘটুক অভিশপ্ত পাশ্চাত্যের আধিপত্যের এসব অপরাধের দায়ে পাশ্চাত্যের চোখে তিনি আজ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আর মুসলিম মুসলমানদের চোখে তিনি সাহসী পীর সিপা সালার এই এক ব্যক্তির হুঙ্কারে আজ কেঁপে উঠেছে বিশ্ব সন্ত্রাসী আমেরিকার তক্তে তাও পরাশক্তির লৌহ কঠিন বর্ম আজ উসামার সামনে ক্ষণ ভঙ্গুর খেলনা বলে প্রমাণিত হয়েছে যাদের নাপাক হস্ত মজলুম মানুষের খুনে রঞ্জিত যারা মুসলমানদের খুন নিয়ে মেতে উঠে হলি খেলায় যারা হিরোসীমা নাগাসাকিতে আণবিক বোমা হামলা করে ইতিহাসে রচনা করেছে এক জঘন্যতম কলঙ্কজনক অধ্যায় ভিয়েতনামের নিরীহ মানুষের উপর যারা চালিয়েছিল অমার্জনীয় হত্যাযজ্ঞ ইরাকের দশ লক্ষ শিশুকে যারা হত্যা করেছে সোমালিয়া সুদান ও লিবিয়ায় যারা চালিয়েছে ভিন্ন সন্ত্রাসী হামলা সেই মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস নির্মূলের অজুহাতে হামলা চালাচ্ছে ইসলামী রাষ্ট্র আফগানিস্তানে প্রকৃতপক্ষে আজকের বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে সন্ত্রাসের জন্মদাতা প্রশ্রয়দাতা ও লালনকর্তা ওরা মানবতাকে পদদলিত করতে চায় ওরা ইসলামের উত্থানকে ঠেকাতে চায় কিন্তু সারা বিশ্বের মুসলিম মানবতার অভিসংবাদিত নেতা হিসেবে সারা দুনিয়ার মুজাহিদদের সিপা সালার হিসেবে বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পদলেহী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে অলঙ্ঘনীয় পর্বতের মতো শির উঁচু করে দাঁড়িয়ে জিহাদ ঘোষণা করেছেন বীর মুজাহিদ উসামা বিন লাদেন বিলাসিতার পুষ্পসজ্জাকে প্রত্যাখ্যান করে যিনি গ্রহণ করেছেন যুদ্ধের ময়দানকে বৃত্তের মোহময় হাতছানিকে উপেক্ষা করে যিনি কবুল করে নিয়েছেন সাধারণ জীবনযাত্রা হাতে শরাবের পেয়ালা না তুলে যিনি তুলে নিয়েছেন শত্রু বিধ্বংসী হাতিয়ার পার্থিব জীবনের আমন্ত্রণ উপেক্ষা করে যিনি আলিঙ্গন করতে চান শহীদ মৃত্যুকে সেই বীর মুজাহিদ উসামা বিন লাদেনের বিজয় অবধারিত সুনিশ্চিত সারা বিশ্বের মুক্তি পাগল মজলুম বিশ্ববাসী অবিপ্লবী মুসলমানরা আজ উসামার জিহাদিরাকে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে সারা দুনিয়া ব্যাপী আঘাত হানতে হবে শয়তানের আস্তানায় প্রত্যেককেই হতে হবে এক একজন উসামা পাশ্চাত্যের কালো থাবা গুড়িয়ে দিতে সারা বিশ্বে ওদের ঘাড়িতে চতুর্মুখী হামলা চালাতে হবে বিরামহীন ভাবে এই আহ্বানকেই সুরের ধারায় উচ্চকিত করে তুলেছেন বহু সফল অডিও অ্যালবামের জনপ্রিয় গায়ক বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ তার এবারের পরিবেশনা বীর মুজাহিদ উসামা অডিও অ্যালবাম বীর মুজাহিদ উসামা ওসামার সৈনিকেরা ওসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তুরাম ওসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তুরাম এবারে লড়তে হবে এবারে লড়তে হবে গড়তে হবে বিশ্ব ইসলামের তাই তো এবার শপথ না নতুন করে আল জিহাদের ওসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম ওসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম এবারে লড়তে হবে এবারে লড়তে হবে গড়তে হবে বিশ্ব ইসলামের তাই তো এবার শপথ না নতুন করে আল জিহাদের ওসামার সৈনিকেরাম ওসামার সৈনিকেরা চেয়ে দেখ আফগানেতে কত ভাইয়ের গেল তবুও তালেবানরা হাসি মুখে লড়ে গেল চেয়ে দেখ আফগানেতে কত ভাইয়ের গেল তবুও তালেবানরা হাসি মুখে লড়ে গেল তাদের ওই পথটি ধরে তোরাও বিশ্ব চষে বেড়াম তাদের ওই পথটি ধরে তোরাও বিশ্ব চষে বেড়াম এখন তোদের কাজটা হলো মার্কিনীদের খতম করাম ওসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম ওসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম এবারে লড়তে হবে এবারে লড়তে হবে করতে হবে বিশ্ব ইসলামের তাই তো এবার শপথ নে না নতুন করে আল জিহাদের ওসামার সৈনিকেরাম ওসামার সৈনিকেরা ভেঙে ফেল সন্ত্রাসী ওই মার্কিনীদের আড্ডা খানাম ওদের ওই আস্তানাতে মুসলমানের ঘাটি বানাম ভেঙে ফেল সন্ত্রাসী ওই মার্কিনীদের আড্ডা খানাম ওদের ওই আস্তানাতে মুসলমানের ঘাটি বানাম তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারাম তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারাম এবারে সুযোগ এলো জীবনটাকে ধন্য করাম এবারে সুযোগ এলো জীবনটা তোর ধন্য করাম ওসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তুরাম ওসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম এবারে লড়তে হবে এবারে লড়তে হবে গড়তে হবে বিশ্ব ইসলামের তাই তো এবার শপথ নে না নতুন করে আল জিহাদের ওসামার সৈনিকেরাম ওসামার সৈনিকেরা মরণের জন্য পাখা গজিয়েছে মার্কিনীদের এবারে মুছে যাবে নাম নিশানা ওই জালিমের মরণের জন্য পাখা গজিয়েছে মার্কিনীদের এবারে মুছে যাবে নাম নিশানা ওই জালিমের সেজন্য দরকার হলো তোর বাহুটা শক্ত করা সেজন্য দরকার হলো তোর বাহুটা শক্ত করা তবে এবার হতে হবে ওই মরণের বিশ্ব ছাড়া উসামার সৈনিকেরাম মুজাহিদ কই রে তোরা উসামার সৈনিকেরাম মুজাহিদ কই রে তোরাম এবারে লড়তে হবে এবারে লড়তে হবে গড়তে হবে বিশ্ব ইসলামের তাই তো এবার শপথ নে না নতুন করে আল জিহাদের উসামার সৈনিকেরাম উসামার সৈনিকেরাম কতবার দিদি ফাঁকি মুসলমানের বেশ ধরিয়া উসামার সাথী হয়ে বিশ্ব না জয় করিয়া কতবার দিদি ফাঁকি মুসলমানের বেশ ধরিয়া উসামার সাথী হয়ে বিশ্ব না জয় করিয়া এবারে শপথ হবে নতুন করে বিশ্ব গড়া এবারের শপথ হবে নতুন করে বিশ্ব গড়া আবার বিশ্ব থেকে চিরতরে মার্কিনীদের খতম করা উসামার সৈনিকেরা মুজাহিদ কইরে তোরাম উসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম এবারে লড়তে হবে গড়তে হবে বিশ্ব ইসলামের তাই তো এবার শপথ নে না নতুন করে আল জিহাদের ওসামার সৈনিকেরাম ওসামার সৈনিকেরাম মরণের ভয় ভীতি যদি তোর ওই দিলে থাকে মুসলমানের খাতা থেকে নাম যাবে তোর মুনাফিকে মরণের ভয় ভীতি যদি তোর ওই দিলে থাকে মুসলমানের খাতা থেকে নাম যাবে তোর মুনাফিকে তাহলে তুই যে হবি মস্ত বড় কপাল পোড়া তাহলে তুই যে হবি মস্ত বড় কপাল পোড়া তাই তো এবার তোর প্রয়োজন ময়দানে ঝাঁপিয়ে পড়াম কুসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম কুসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম এবারে লড়তে হবে এবারে লড়তে হবে গড়তে হবে বিশ্ব ইসলামের তাই তো এবার শপথ নে না নতুন করে আল জিহাদের ওসামার সৈনিকেরাম ওসামার সৈনিকেরা শিয়াল হয়ে হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো তাতে একদিন হলেও বাঘের মতো বাঁচা ভালো শিয়াল হয়ে হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো তাতে একদিন হলেও বাঘের মতো বাঁচা ভালো জীবনের মায়া ফুলে সামনের দিকে কদম বাড়া জীবনের মায়া ফুলে সামনের দিকে কদম বাড়া তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরাম উসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম উসামার সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম এবারে লড়তে হবে করতে হবে বিশ্ব ইসলামের তাই তো এবার শপথ নে না নতুন করে আল জিহাদের ওসামার রাম মুজাহিদ কইরে তুরাম ওসামার রাম মুজাহিদ কইরে তুরাম ওসামার রাম ওসামার সৈনিকেরা